لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম হজরাত মুরব্বিয়ান কিরাম দিগার মুসল্লান আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত জুমাতে হক এবং বাতিলের লড়াই সম্পর্কে আলোচনা করেছিলাম যে পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত সত্য এবং মিথ্যা হক এবং বাতিলের লড়াই চলেছে চলছে এবং চলবে ইতিহাস থেকে সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা পেশ করেছিলাম এবং শেষ পর্যন্ত হকের বিজয় আসবে হকের বিজয় আসবে কাদের মাধ্যমে এটা ফেরেস্তারা আল্লাহ তালার পক্ষ থেকে এসে আমাদেরকে বিজয় দিয়ে দিবেন বিষয়টা এরকম না হককে আল্লাহ রাব্বুল আলমিন বিজয় দান করবেন কিন্তু এজন্য পরীক্ষাও হবে আজকে আমরা এজন্য আলোচনা করব সাবাবুল মুসলিমিন মুসলিমিনদের যুবকদের জন্য যে নসিহাত আমাদের যা করণীয় এ দায়িত্ব সম্পর্কে কারণ যুগে যুগে সত্য এবং মিথ্যার লড়াই হয়েছে বর্তমানেও হচ্ছে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এবং আল্লাহ রাব্বুল আলমের হকের পক্ষে একদল উম্মত একদল যুবক তৈরি করবেন যারা মূলত হককে সাহায্য করবেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম নিজের সাথ করেছেন নসের তবির সাবাব ও মনে আয় তবির আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি আর বৃদ্ধদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছি মক্কার যুবক যারা তারা আল্লাহর রসুলকে সাহায্য করেছেন আর আবুল হাব মার্কা বুড়া যারা ছিল তারা বিরোধিতা করেছে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলমিন যুবকদেরকে ইসলামের জন্য তৈরি করেছেন এবং কোন দেশ কোন জাতি কোন এলাকার যুবকরা যখন ইসলামের দিকে ঝুঁকে পড়ে সত্যের দিকে ঝুঁকে পড়ে আল্লাহ রাব্বুল আলমিন তখন সেখানে হকের বিজয় দান করেন আপনারা ইতিহাস পড়লে কোরআন থেকে দেখবেন সুরায় কাহাফ আসহাবে কাহাফের নাম আপনারা শুনেছেন এরা কারা কোরআনুল কারিনে আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয় দিয়েছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু আলা বিরব্বিহিম ইন্নাহুম ফিতিয়াতুন এরা কতগুলো যুবক আসহাবে কাহাফের লোকেরা ছিল যুবক ফিতিয়াতুন কতগুলো যুবক ছিল আমানু বিরব্বিহিম তারা তাদের রবের উপরে ইমান এনেছিল ইমান আনার কারণে তারা নিজেদেরকে লুকায়িত রেখেছিল আর এখানে বলা আছে إذ أول فتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة فتية ছিল এরা যুবক ছিল এরা প্রথমে যখন তারা হক বুঝতে পারল যে তাদের জাতি মূর্তি তৈরি করে পূজা করে এগুলোকে পছন্দ করে না তখন একজন যুবকের মাথায় এটা ঢুকলো সে এর থেকে আলাদা হলো আর একজনের মাথায় আসলো সে আলাদা হলো কিন্তু কেউ কারো সঙ্গে প্রকাশ করবে এই সুযোগটা নেই কারণ যদি সে প্রকাশ করে আর এই লোকটা গোয়েন্দা হয়ে থাকে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে এক একজন আলাদা আলাদা এক এক জায়গায় বসে আছে একজনে সাহস করে মুখ খুললো যে ভাই আমি তো আসলে এগুলো পছন্দ করি না দেখা গেল যে যার সাথে বললো সে বললো আমিও তো একই অবস্থা আর একজন আসলো সে বললো আমি একই অবস্থা এইভাবেই সাবাবুল মুসলিমিন যারা তৎকালীন সময় যারা হকের উপরে ছিল তারা একত্রিত হল এরপরে তারা হকের দাওয়াত দিল তারা প্রথমে পালায় নাই কোরআনে পরিষ্কার বলা আছে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে আমি সত্যভাবে জানাচ্ছি তাদের ঘটনা কি ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ইন্নাহুম ফিতিয়াতুন তারা ছিল কিছু যুবক কিছু যুবক ফাতান যুবক ছিল আমানু বি বিরাব্বিহিম তারা তাদের রবের উপরে ইমান এনেছিল ওয়াজিদনাহুম হুদা এবং তাদের হেদায়েতকে আমি আরো বৃদ্ধি করে দিয়েছি আল্লাহর পথে যখন কেউ অগ্রসর হয় আল্লাহ তখন সাহায্য করেন وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض যখন তারা তাদের সমাজের পীর বুজুর্গ কবর পূজারী মাজার পূজারী পীর পূজারী মূর্তি পূজারী এই সমস্ত জাতির সামনে যখন দাঁড়িয়ে বলল সর্বোপরি রাষ্ট্রীয় ক্ষমতার পূজারী রাষ্ট্র ক্ষমতা আর একদিকে যাজকদের ক্ষমতা পীর পুরোহিতদের ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা এই সব ক্ষমতার সামনে দাঁড়িয়ে তারা কি বললেন রব্বুনা রব্বুসামাওয়াতি ওয়াল আরদ আমাদের রব তোমাদের শাসক গোষ্ঠী নয় আমাদের রব কোনো দেবদেবী নয় স্পষ্ট ভাষণ হচ্ছে রব্বুনা রব্বুসামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ইলাহকে ডাকতে পারি না কারণ আমাদের রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফকালু এভাবে তারা ঘোষণা করলেন এটা যদি আমরা বলি তাহলে আল্লাহর দরবার থেকে আমরা সীমা লঙ্ঘনকারী বলে বিবেচিত হব অনেক দূরে চলে যাব এভাবে তারা একটা লম্বা ভাষণ দিলেন ভাষণ দেওয়ার পরে হকের বিপক্ষে যারা দাঁড়ায় তাদের কোনো দলিল থাকে না একটাই দলিল অযাতনা আলাইহি আবা আনা পূর্বপুরুষদের থেকে কাজগুলো করেছি এখন আবার তোমরা নতুন কথা বলছো দলিল একটাই আমাদের সমাজেও দলিল একটাই এগুলো আমরা আগের যুগ থেকে করেছি আগের যুগ থেকে করেছো ঠিক কোরআন হাদিসে আছে কিনা সেটা কি যাচাই করেছো যখন দেখলো যে এদের সঙ্গে দলিলে আর প্রমাণে পারা যাচ্ছে না দেখো তোমাদেরকে দেশ থেকে বের করে দিব কঠিন শাস্তি দিব এবারে তারা হিজরত করার চিন্তা করলেন কোরআন বলছে যে তারা পরামর্শ করল এবং তারা চিন্তা করে চলে গেল কোথায় কাহাফে চলে গেল কাহাফ পাহাড়ের গুহাকে বলা হয় হকের উপরে থাকলেই পরীক্ষা আসবে পাহাড়ের গুহা তালাশ করতে হবে জঙ্গল তালাশ করতে হবে বাড়ি ঘর ত্যাগ করতে হবে এটা বোঝা যায় এখান থেকে যখন তারা আলাদা হয়ে গেলেন আল্লাহ তারা বলছেন আল্লাহর কাছে দোয়া করেছেন তারা ঈদ আবাল ফিতিয়াত ইলাল কাহাফে যখন যুবকেরা কাহাফে কাহাফ মানে কি পাহাড়ের গুহা ঈদ আবাল ফিতিয়াত ইলাল কাহাফি যখন যুবকেরা গিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিল ফকালু রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতান আমাদের রব আমরা সব দরগা ত্যাগ করেছি শাসক গোষ্ঠী আমাদের বিরুদ্ধে যাজক গোষ্ঠী আমাদের বিরুদ্ধে কবর পূজারি আমাদের বিরুদ্ধে পীর পূজারি আমাদের বিরুদ্ধে গাছ পূজারি আমাদের বিরুদ্ধে মাছ পূজারি বিরুদ্ধে মাছ পূজারি বুঝেন নাই সিলেটে যান মাছ আল্লাহ কবরে বসে বিশাল বিশাল মাছ আর এই লোকগুলো মাছের জানাজাও পড়েছে পত্রিকায় দেখেছেন কে বা কারা মাছ মেরে ফেললো তারপরে মাছের জানাজা করেছে মাছের জানাজা আল্লাহ রসুল করেছেন সাহাবাহাম করেছেন কোন নবীরা করেছেন কোরআন হাতে কোথাও পাওয়া যাবে সুতরাং যারা মাছের জানাজা পড়ল সেই লোকগুলো আল্লাহ রাব্বুল আলমের দিনকে পরিবর্তন করে আল্লাহর রসুলের আনিত দিনকে পরিবর্তন করে তারা জানাজার সলাদকে মাছের উপর নিয়ে প্রয়োগ করেছে মাছের জানাজা কেন পড়ল আমি যতটুকু যাচাই খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি তাদের আকিদা হচ্ছে এই আসলে তো এগুলো মাছ না মাছের সুরত ধরে আমাদের পিসা আমাদের যে কবরে যিনি শুয়ে আছেন উনি এখানে সাঁতার কাছে উন্মতের হালত দেখতে পাচ্ছেন এটা গেল হলুলিয়ত আকিদা আল্লাহ তালার অবতার এগুলো তাহলে মানে বুজুর্গের অবতার আর এক জায়গায় যান কচ্ছপের মাথা চিটাগান গেলে কচ্ছপ আছে আবার খানজান আলিজান সেখানে আছে কিসের মাজার কুমিরের মাজার এখানে যারা মুরগি দেয় গোস্ত দেয় আমার মনে হয় এমন লোকও আছে যে লোকগুলো জীবনে একবার গোস্ত কিনে খাওয়ার মতো অবস্থা নাই কিন্তু ওখানে গিয়ে কুমিরকে গোস্ত খাওয়ায় আর না খেলে কান্নাকারি করে কুমির আমার গোস্ত গ্রহণ করে নাই যুবকরা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমাতান ও রাব্বুল আলামিন আমরা এই সবগুলো ত্যাগ করেছি আমাদের দুনিয়াতে আর কোন স্থান নেই আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হচ্ছিল বললেন কি আতিনা মিল্লাদুনকা রহমাতান তুমি আমাদের প্রতি রহমত করো আমাদেরকে দয়া করো ওহাই আমিন আমরিনা রসাদা আমাদেরকে তোমার পক্ষ থেকে একটা সহজ সুন্দর ব্যবস্থা করে দাও আল্লাহ তালা পরবর্তী ব্যবস্থা করেছেন এবং তাদের পুরনো আস্থাও ছিল মমিনদের ইমান রাখতে হবে কোরআন বলছে নিজেরা পরামর্শ করছেন রব্বুকুম মির রহমতিহি ওয়াইহাইয়্যি ইলাকুম মিন আমরিকুম মিরফাকা যখন এতেজাল করেছো তোমরা নিজেরা পরস্পরে বলতে লাগলেন যেন এতেজাল করেছো এতেজাল মানে হচ্ছে আল বারা অর্থাৎ নিজের জাতি দেশ এবং সমাজ আত্মীয় স্বজন সব ত্যাগ করে আলাদা হয়েছ আল্লাহর জন্য এবারে ভয় নাই আল্লাহ তালা তোমাদেরকে ব্যবস্থা করবেন তোমাদের জন্য সহজ সুন্দর ব্যবস্থা করবেন আল্লাহ ব্যবস্থা করেছেন এই ঘটনা তুলে আনার কারণ হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে সাবেক কাহাফ একদল যুবক ছিলেন এমনি ভাবে ইব্রাহিম আলহ ইসলাম সম্পর্কে আমি একাধিকবার আলোচনা করেছি ইব্রাহিম আলহ ইসলাম যখন চন্দ্র সূর্য এগুলো সম্পর্কে প্রথমে চিন্তা করেন এগুলো আমাদের রব শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্তে আসলেন যে না এগুলো আমাদের রব না চন্দ্র নিয়ে চিন্তা করলেন সূর্য নিয়ে চিন্তা করলেন এরকম তারকা নিয়ে চিন্তা করলেন শেষ পর্যন্ত বললেন যে আমি এগুলোকে পছন্দ করি না মোতাজ্য হলেন আল্লাহর দিকে এরপরে তিনি এই মূর্তি পূজকদেরকে সাবধান করার জন্য কৌশল অবলম্বন করলেন যে কিভাবে এদেরকে দাবাত দেওয়া যায় লোকেরা যখন মূর্তি পূজা করে মেলার সময় মূর্তি পূজা করে মেলায় যাচ্ছে আবার সে পূজা দিবে মাঝখানে তিনি কুঠার নিয়ে ঢুকলেন মূর্তিখানায় রাজকীয় মূর্তিখানা গিয়ে দেখলেন যে মূর্তির সামনে সুন্দর সুন্দর দামি দামি খাবার আছে খাচ্ছে না আল্লাহ তা কুলুন খা খা খায় না এবারে রাগ উঠল মারলো থাপ্পর দরবান বিলিয়ামিন বলা কোরআন শরীফে ডান হাতে থাপ্পড় মারলো পাথরের মূর্তিকে থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না মানুষ ব্যথা পায় ব্যথা পাইল রাগ উঠল এরপরে শুরু করলেন ভাঙ্গা ভাঙ্গার পরে বড় মূর্তির কাঁধে কুরআন লটকে দিয়ে উনি সরে গেলেন লোকেরা এসে দেখলো যে সর্বনাশ এখানে কি হলো সব মূর্তিগুলো হাত পা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আবার একটা দাঁড়িয়ে আছে নমরুদকে খবর দেওয়া হলো নমরুদ চলে আসলো নমরুদ এসে তাফসিরাকে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলো চিন্তা করার পরে প্রথম যে কথা তার মুখ থেকে বের হলো তা হচ্ছে এখানে কোনো যুবক আছে কি যে এই যুবক আমাদের মূর্তিগুলোকে সুনজরে দেখে না কেন যুবকের প্রশ্ন এই নমরুদরা ফ্রাউনরা এমনি জাগতিকভাবে চালাচ্ছিল আবু জাহেদের উপাধি আবুল হেকাম ছিল আরবিতে এত বড় উপাধি আমি কাউকে দেখি নাই জাহিলের যুগে তাকে আবুল হেকাম আবু জাহেল তো আল্লাহ রসুলের দেওয়া নাম এর উপাধি ছিল আবুল হেকাম জ্ঞান পিতা রসুল সাল্লাহ আলাইসাল্লাম সেটা পরিবর্তন করে বললেন ওর নাম আবু জাহাল মূর্খের পিতা এবং তারপরে এই নামে প্রসিদ্ধ হয় মূলত ওর নাম ছিল আমর ইবনে হেসাম এই লোকগুলো চালাক ছিল দুনিয়ার জ্ঞানে জ্ঞানীও ছিল আবু নমরুদ এসে যখন দেখলো যে এ অবস্থা সে বুঝতে পারল কোনো ঝড় তুফান নাই কোন ভূমিকম্প নাই কোন যুদ্ধ বিগ্রহ হয় নাই তাহলে কে মূর্তিগুলোর হাত পা ভাঙল নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা একটা সমাজ পরিবর্তনের সমাজ বিপ্লবের বর্তমান ভাষায় দিন বদলের পালা দিন বদলের কর্মসূচির সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে আর এরকম ভাবে সমাজকে পরিবর্তন করা সমাজকে সংস্কার করা সমাজের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এটা কোনো বুড়া মানুষের মাথায় ঢুকে না ঢুকে কার মাথায় এই জন্যই নমরুদ প্রশ্ন করেছিল হালমিন ফাতানিয়াজগুরু আলে হাতানা কোন যুবক আছে কি যে যুবক আমাদের দেবদেবীদেরকে মূর্তিগুলোকে পছন্দ করে না তখন লোকেরা বলল সামিয়া না ফাতাইয়াজগুরু হুম ইউকালুলাহু ইব্রাহিম একজন যুবক সম্পর্কে জানি যে এই যুবক এই দেবদেবীগুলো মূর্তিগুলো সুনজরে দেখে না তাকে বলা হয় ইব্রাহিম যাকে কি বলা হয় ইব্রাহিমকে হাজির করা হলো ইব্রাহিম আলহ ইসলামকে জিজ্ঞেস করো তুমি কি এগুলো করেছো আন্তা ফাল আলি হাতে তুমি কি আমাদের দেবদেবীর সঙ্গে এই আচরণ করেছো ইব্রাহিম আলহ ইসলাম বললেন তোমাদের দেবদেবীকে জিজ্ঞেস করো ওদেরকে জিজ্ঞেস করে কে করলো যদি বলতে পারে তারা তো বুঝলো যে এই দেবদেবীর বলার ক্ষমতা নেই সাথে এখানেও সে একই কথা আমাদের বাপ দাদারা যা করেছে তুমি তার বিরুদ্ধে বলছ আর কোন দলিল নাই আমাদের যুগে সে একই অবস্থা বাপ দাদার যুগ থেকে চলে এসছে কোরআন হাদিসের দলিল পেশ করলে বাপ দাদার কেস্তা কাহিনী চলে আসে বুজুর্গদের কাহিনী চলে আসে বুজুর্গদের কাহিনী যদি কোরআন সন্ধ্যা মোতাবেক হয় শুনতে অসুবিধা নেই কিন্তু যে কাহিনীগুলো কোনো ভিত্তি নেই এগুলো তৈরি করে বলে আর এর মাধ্যমে একটা নতুন শরিয়াত তৈরি করে তরিকা তৈরি করে এব্রাহিম সালাম ও যুবক পৃথিবীর ইতিহাসে যখনই কোনো বড় ধরনের বিপ্লব আল্লাহ তারা ঘটিয়েছেন যুবকদের মাধ্যমেই করেছেন এজন্য যুবকদের অত্যন্ত বড় কাজ আছে বর্তমান সমাজেও যারা হকের দাওয়াত পেয়েছে এদের কাজ হচ্ছে হকের দাওয়াত প্রচার করা কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলমিন রসুল সাল্লাহ আলিয়াকে বলছেন আপনি রাত্রিবেলায় জাগরণ করেন তবে কিছুক্ষণ ঘুমান কুমিল্লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা অর্ধেক বা তার চার একটু কমে কমিয়ে দেন কারণ কি কারণ হচ্ছে দিনের বেলায় আপনার দীর্ঘ সাঁতার কাটতে হবে কি করতে হবে সুরায় মুজাম্মের আয়াত সাঁতার কাটতে হবে আল্লাহ রসুল কি মক্কায় সাঁতার কাটবেন এই সাঁতার মানে কি এই সাঁতার মানে হচ্ছে আপনাকে দিনের দাওয়াতের কাজ করতে হবে সেই কাজ করতে হবে সাঁতারের মতো তার সুবিধা হয়েছে তুলনা করা হয়েছে আপনাকে যে কাজটা করতে হবে সে কাজটা দীর্ঘ সাঁতারের মতো করতে হবে সাঁতার কেন বললেন সাঁতার কাটতে গেলে মাঝখানে বিরতি নেওয়া যায় না সমুদ্রে জাহাজ ডুবে গেল দীর্ঘ সাঁতার কেটে আপনাকে কিনারায় আসতে হবে আপনি হাত পা ছেড়ে দিলে চলবে না চলমান থাকতে হবে আবার অগ্রসর হতে হবে যদি আপনি হাত পা ছেড়ে দিয়ে বসে পড়লেন আত্মে ডুবে চলে যাবেন আল্লাহ রব্বুল আলমিন এখানে জানিয়ে দিলেন যে আপনার কাজটা এরকম ভাবে কখনো গতি থামানো যাবে না চলতেই থাকবে এবং সবহান তবিরা একসাথে হাত সাঁতার কাটতে গেলে হাত ব্যবহার হয় পা ব্যবহার হয় মাথা ব্যবহার হয় এই জন্য সাঁতারকে একটা সবচেয়ে ভালো ব্যায়াম বলা হয় সাঁতার কাটার প্রশিক্ষণ দেওয়া হয় কি জন্য সাঁতার কাটতে গেলে গোটা শরীর নড়াচড়া করে আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন আপনাকে দিনের বেলায় দীর্ঘ সাঁতার কাটতে হবে বিরতিহীন ভাবে কাজ করতে হবে আল্লাহ রসুল সাল্লামের যে দায়িত্ব আপনার আমার সেই একই দায়িত্ব দীর্ঘ সাঁতার কাটতে হবে এই জন্য একদল লোকের প্রয়োজন কোরআনুল করিমে যাদেরকে বলা হয়েছে আল আমিরুন আবিল মারুফ নাহুন আনিল মুনকার যারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আদেশ এবং নিষেধ এটা পাওয়ারের বিষয় গুরুত্বপূর্ণ হাদিস মান আমিন কুমন কারণ তোমাদের যে কেহ মনকার দেখবে অন্যায় কাজ দেখবে মনকার দেখবে বিয়াদিহি সেই জন্য এটা হাতের মাধ্যমে শক্তি প্রয়োগ করে এটাকে পরিবর্তন করে দেয় কি করে দেয় ফালিওগাইয়েরহু পরিবর্তন করে দেয় বিয়াদিহি হাতের মাধ্যমে যদি তা না পারে তাহলে ভাবে লেসানহি মুখের মাধ্যমে তা যদি না পারে তাহলে কিসের মাধ্যমে অন্তরের মাধ্যমে ভাবে পালবিহি অন্তরের মাধ্যমে এটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে এখানে আবার আমার দেশের কিছু লোকেরা তর্জমা করে ঘৃণা করতে হবে ঘৃণা কোথায় পেল এখানে ক্রিয়া একটা ফাল এটাকে পরিবর্তন করে দাও পরিবর্তন করবে কি দিয়ে সেটা তিনটা মাধ্যম বলা হয়েছে প্রথম হলো শক্তি প্রয়োগ করে তা না পারলে মুখে প্রতিবাদ করে তা না পারলে মনে মনে পরিবর্তন করবে মনে মনে পরিবর্তন কেমনি হয় মনে মনে পরিবর্তন কেমনি হয় ইব্রাহিম আসলাম তা করে দেখিয়েছে আর সাবে কাহাত করে দেখালেন মনে মনে পরিকল্পনা করতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি এব্রাহিম আলাইসালাম যেভাবে মনে মনে পরিকল্পনা করলেন শুধু ঘৃণা করে খান কর না ঘৃণা তো করতে হবে ঘৃণাও করতে হবে পরিবর্তন করার কথা বলা হয়েছে পরিবর্তন করতে হবে আর সাবেক কাহাফরাও পরিবর্তন করেছেন আমাদের রসুল সাল্লাহ নিজেও পরিবর্তন করেছেন সেই পরিবর্তন করার চেষ্টা করতে হবে মন কার দেখলে বলে যে কেউ মন কার দেখবে আদেশ করেছেন মনকার দেখলে তার প্রতিহত করতে হবে মনকার এ সমাজ আছে না এখন তো হলো কি যেটা গল্প শুনেছিলাম কৌতুক হাজারিবাগের এক মেয়ে বিয়ে দিয়েছে ওই যে এত বিক্রি করে কিনা মিথ এখানে বিয়ে দিল এখন তার ওটা সহ্য হয় না না জন্য মিটফোর্ডের একটা মেয়ে বিয়ে দিল হাজারিবাগে চামড়া গুদামের কাছে এসে বলে শাশুড়িকে যে কি আছে বাড়িতে গন্ধ আসে থাকা যাবে না কয়েকদিন পরে আর সে গন্ধ পায় না তো শাশুড়িকে বললো যে আম্মা দেখেন আমার কি বরকত আমি আসার পরে আপনাদের এই বাড়ির থেকে চামড়ার পচা গন্ধ চলে গেছে শাশুড়ি বললো যে না গন্ধ তাগের মতোই আছে তোমার নাকটা ঠিক হয়ে গেছে আমাদের সমাজের মনকারগুলো আমরা এখন চিনি না কি জন্য মনকারাতের মধ্যে ডুবে থাকতে থাকতে এখন এগুলো আমাদের কাছে সহনীয় হয়ে গেছে সহ্য হয়ে গেছে এখন আর ইসলামের কথা ভালো লাগে না মন খারাপ এ সমাজে অনেক শিরিক থেকে শুরু নাই করলাম মন খারাপ সমাজে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে মন খারাপ সমাজের নারীদেরকে আপনার মতো ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে একটা সাবান বিক্রি করতে গেলে সেখানে একটা মেয়ের ছবি দরকার একটা চকলেট বিক্রি করতে গেলে তার মধ্যে একটা মেয়ের ছবি দরকার মন খারাপ আর কত রকমের ভঙ্গিমার ছবি তোলা হয় মান রা মিনকুম উলাঙ্গপনা দেহায়াপনা মদ এরকম ভাবে আরো যেগুলো আছে এই সব মুনকারাত এই সমাজে চালু আছে আল্লাহ রাসুল বলেছেন তোমাদের যে কহ কারাত দেখবে তার বিরুদ্ধে তোমাদের কাজ করতে হবে এটা যেমন আল্লাহ রসুল সাল হাদিসে বলেছেন ঠিক তেমনি ভাবে এই কাজটা হচ্ছে নবীওয়ালা কাজ নবীদের বৈশিষ্ট্য কোরআন বলছে এমনি ভাবে সুরায় তবার একাত্তর নামাজ বলা হয়েছে যেটা মমিনদের বৈশিষ্ট্য والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة যারা মমিন এবং যারা মমিনাত যারা মমিন পুরুষ যারা মমিন স্ত্রী লোক বাউদুহুম আউলিয়া ও বাউদ তারা একে অপরের বন্ধু ইয়ামরুন আবিল মারুফে তারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে মুনাফিকরা তারা উল্টে কাজটা করে কোরআনে ওই জন্য একটা জিনিসকে আল্লাহ তালা আলোচনা করতে বিপরীতে নিয়ে আসেন তো আবার সাতষট্টি নম্বরতে বলছেন আল মুনাফেকাল মুনাফে মুনাফিকরাও একে অপরের বন্ধু আবিল মুনকার আনিল তারা মুনকার কাজের অন্যায় কাজের আদেশ করে এবং ভালো কাজ থেকে বারণ করে মোনাফিকে কি করে অন্যায় কাজের আদেশ করে সন্ত্রাসী কাজ করার জন্য উদ্বুদ্ধ করে চিন্তাই করার জন্য উদ্বুদ্ধ করে মদ খাওয়ার জন্য নারী নির্যাতন করার জন্য বেহায়াপনা কাজের জন্য এরকম ভাবে এরপরে রাষ্ট্রীয় শিরিক ভিন্ন আছে বিল মনকার এরা মনকার কাজের জন্য আদেশ করে মনকার কাজের দিকে মানুষকে আহ্বান করে ওয়াইয়ান হাওনা ওয়াইয়ান মারুফ সৎ কাজ থেকে তারা বারণ করে এখানেও বোঝা গেল যে মুনাফিকদের কাজ হচ্ছে সৎ কাজ থেকে বিরত রাখা অসৎ কাজে উৎসাহিত করা তাহলে মমিনদের কাজ হচ্ছে তার উল্টে কাজটা আল্লাহ তারা কোরআনে আরেক জায়গায় বলেছেন التائبون العابدون السائحون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين التائبون মমিনদের প্রথম কোয়ালিটি হচ্ছে তারা তবাকারী জীবনের বিভিন্ন পথে চলতে গিয়ে অন্যায় করতে পারে গুণা করে ফেলতে পারে কিন্তু গুণা করলে তারা স্থায়ী থাকে না গুণা হতেই পারে ইবলিসও গুণা করেছে আদম আলাইসালামও গুণা করেছেন ইবলিসও আল্লাহর হুকুমকে অমান্য করেছে আদম আলাইসালাম আল্লাহর হুকুম অমান্য করেছেন পার্থক্য কোথায় অন্যায় করাটা বড় অন্যায় না আল্লাহ রব্বুল আলমিন যখন ইবলিসকে জিজ্ঞাসা করলেন তুমি কেন আমার হুকুম অমান্য করেছ ইবলিস নিজের পক্ষে নিজের কাজের পক্ষে যুক্তি দাঁড় করাল এই জন্য প্রথম যুক্তিবাদী হচ্ছে ইবলিস প্রথম যুক্তিবাদী কে প্রথম বুদ্ধিজীবীকে প্রথম বুদ্ধিজীবী ইবলিস এরপরে আদম আলাহামকে আল্লাহ জিজ্ঞেস করলেন আদম তুমি কেন কাজটা করলে আদম আলাহাম কি বললেন ইল্লাম অন্যায় করে ফেলেছি জুলুম করে ফেলেছি নিজের উপর অত্যাচার করেছি তুমি যদি ক্ষমা না করো আমাকে মাফ না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আদম আলাই ইসলামও তো যুক্তি পেশ করতে পারতেন বলতে পারতেন আল্লাহ যদি এটা খাওয়াই যাবে না তাহলে কেন সৃষ্টি করলে রব্বানা মা খরাক বা বাতিলা তুমি তো অত থাকো কাজ সৃষ্টি করো না তুমি সৃষ্টি করেছ আমি খেলাম তাও তোমার হুকুমে কত রকম অজুহাত দাঁড় করাতে পারতেন তিনি চিন্তা করলেন যে রব্বুল আলমিন যে হুকুম দিয়েছেন সেও অমান্য হয়ে গেছে তার সামনে যুক্তি বেশ অধিকার আমার নেই এটাই মমিনদের কাজ অন্যায় হতে পারে সঙ্গে সঙ্গে তবা করবে আর তা ইবুন মমিনদের প্রথম বৈশিষ্ট্য এটা আল আবিদুন তারা এবাদত করবে এবাদতের অত থাকবে এমন না তারা বলবে বুজুর্গির চূড়ান্তে পৌঁছে গেলে আর এবাদত লাগে না অজ করা লাগে না মক্কার খানা কাবা তার দরবারে চলে আসে নামাজ তো বিছানার নিচে বসে কায়েম করে কারণ শীতের দিন উজুতে অত কঠিন আসেনি ওর থেকে মনে চায় তবু মুরিদদেরকে কি বলতে হবে বলতে হবে তো বলে দিল যে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলার নামাজ ওজা লাগে না তুমি বড় বুজুর্গ না আল্লাহ নবী বড় বুজুর্গ আল্লাহর নবী সারা জীবন মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন আল্লাহর নবী মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন মৃত্যুর আক্রান্ত অবস্থায় ওখানে ছিল শহীদ হওয়ায় এশার নামাজের জন্য অপেক্ষায় আছে জামাত আল্লাহ রসুল বলেন আমার সাহাবিরা জামাতকে হয়ে গেছে বললেন আপনার জন্য অপেক্ষায় রয়েছে আল্লাহ নবী উজুর করলেন বেহুশ হয়ে পড়লেন আবার উজুর আবার বেহুসে বললেন চারবার এরকম বেহুশ হয়ে পড়লেন পঞ্চমবারে বললেন মরু আবা বাকিনিউসাল্লিবিন্নাস আবু বকরকে বলো সেই জন্য লোকদের এমামতি করে গত জুমা তার আগে জুমা সিয়া নিয়ে আলোচনা করেছিলাম আল্লাহ রসুল সাল্লাম যেই লোকটাকে নিজের জীবন দশায় নামাজের ইমামতকে নিজের জায়গায় দাঁড় করিয়েছেন সেই লোককে যারা মোরতাদ বলে মুনাফিক বলে কাফের বলে সেই লোকগুলো মুসলমান না কাফের আবু বকরকে যারা কাফের বলে তার মুসলমান না কাফের মনে রাখতে হবে আল্লাহ রসুল পরিষ্কার হুকুম দিয়েছেন মরু আবা আবা ক্রিন ইউসাল্লি বিন্যাস আকিদার বিষয় পরিষ্কার থাকতে হবে শিয়া দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম কাফের এহুদি খ্রিস্টানদের দালাল এই দেশে অনেক ইসলামিক দল আছে ইরানের টাকা খেয়ে ইসলাম কায়ন করার স্বপ্ন দেখেছি কিনা তাদের কানে যখন আমার এই ভাষণগুলো যায় তখন তারা আবার নতুন করে আমার বিরুদ্ধে শুরু করেছে বিরুদ্ধে তো অনেকেই আছে আমি বলেছি যে আমার এক এক ভাষণে এক একদল ছুটি এক এক বক্তব্যে একদল মনে করেছে যে তারা আমার সাথী আছে একসাথে মিলে খুব প্রশংসা করতেছিল যেই শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিলাম তাদেরকে আগুন ধরে গেছে কারণ শিয়াদের টাকা তাদের পেটে এখনো আছে নিউজ লেটার তারা কি করে পড়ে এইভাবে পনেরো নাম্বার ধানমন্ডিতে তাদের আস্তানা আছে সাত নাম্বার রোডে এই লোকগুলোর গায়ে আগুন ধরে গেছে বিভিন্ন জায়গার থেকে ফোন করছে যে সিয়াদের সম্পর্কে আপনার এই বক্তব্যটা তো আমরা সমর্থন করতে পারি না ঠিক আছে আসো সিয়াদের কেতাব নিয়ে আসো বলাস হবে বলাস করতে রাজি না আমি আজকে ওপেন চ্যালেঞ্জ করছি শিয়াদের পক্ষে যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে শিয়া কাফের না মুসলমান প্রথম ব্যক্তি আমি আলিয়াবুল্লাহ আমি শিয়া হব না ইনশাল্লাহ কারণ কাফেররা অবশ্যই পরাজিত হবে তারপরও যদি প্রমাণ করতে পারে শিয়া মুসলমান আমি প্রথম শিয়া ইনশাল্লাহ শিয়া আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাকে তারা ঘৃণা করে কাফের বলে মোরতাব বলে কোরআনে তার আলোচনা আছে আল্লাহর নবী যখন তার সাহেবকে বলেছেন এই সাহেব বলতে কাকে বোঝানো হচ্ছে এইখানে শিয়ার আবার উত্তর দিছে তার উত্তর দিল কি যে আবু বকরকে যদি মক্কা রেখে যেত সাথে না নিয়ে তাহলে হয়তো মক্কার কুফাদেরকে বলে দিত এই জন্য সাথে নিয়ে চলে গেছে তাই এনালাম শৈতান আমাল আলম এইভাবে আল্লাহ তারা যে লোকটা সম্পর্কে বলছেন আল্লাহ রসুলগঞ্জ আল্লাহ আমাদের সঙ্গে আছে মাই তো বলেন না আমার সঙ্গে তা বলেন নাই মা না আমাদের সঙ্গে তার মানে আল্লাহ আমার সঙ্গে আছে আবু বকর তোমার সঙ্গেও আছে এক বচন না বহু বচন বহু বচন মা এই ছিল এক বচন ইন্নাল্লাহ মানা আবু বকর তোমার কোনো ভয় নেই হাদিস শরীফ আসছে তোমার ধারণা কি ওই দুইজন লোক সম্পর্কে যে দুইজনের তৃতীয় জন হচ্ছেন স্বয়ং আল্লাহ বাহান যখন কুফাতে পা দেখা যাচ্ছিল ওরা ওই গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিল আবুকে বলেন আর রাসুল্লাহ ওরা তো নিচের দিকে তাকালি আমার দেখে ফেলবে আল্লাহ রাসুল সাল্লাম বলেন আবু বকর ওই দুইটা লোক সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় ব্যক্তি সঙ্গে আল্লাহ সুবাহ এই জন্য মনে রাখতে হবে আল্লাহ আমি বলতেছিলাম যে আল্লাহ রসুল নিজে আবাদত করেছেন আবু বকরকে দাঁড় করা দিলেন এবারে আল্লাহ রসুল সাল্লাহ উদু করলেন একটু সুস্থ হলেন দুইজন সাহাবির কাঁধে ভর দিলেন এক পাশে আব্বাস আর এক পাশে আলী এবং বেলাল পরিবর্তন হচ্ছিল এই জন্য এক পাশে নাম দিচ্ছে আর এক পাশে নাম নাই নাম না থাকার কারণ হচ্ছে এক পাশে আব্বাস ছিলেন আর এক পাশে আলী এবং আব্বা বেলাল পরিবর্তন করে নিয়েছিলেন এই দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে আল্লাহ রসুল মসজিদে যাচ্ছেন বোকার সাথে বলা হয়েছে আরবে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল বলুন যেই নবীর আগের পিছের সব গুণা ক্ষমা করা হয়েছিল কোরআন স্পষ্ট বলেছে হে নবী আল্লাহ তারা আপনার আগের পিছের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়েছেন সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় যখন নিজের মস্তিষ্কে যাওয়ার ক্ষমতা নেই তখনও দুজন লোকের কাঁধে ভর দিয়ে মস্তি যাচ্ছেন এরপরে যদি কোনো পীর বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না সেই ব্যক্তি পীর না শয়তান পরিষ্কার কথা কোরআনের একটা আয়াতকে বিকৃত করে অর্থ প্রকাশ করে তারা দলিল দেয় পাবলিক তো মনে করে মাশাল্লাহ এদের দলিলগুলো কেমন ওই যে মাছ বান্ডারিরা পাবলিকদেরকে বোঝায় সাধারণ গ্রামে যখন যায় তখন কয়ে যে আরে নাচি কোরআন শিখি হচ্ছে কেমনে বলো মালিক ইন্নাস মালিকিন ইলাহিন রব নাচে মালিক নাচে ইলাহ নাচে আমরা নাচি এই নাচ মানি এরকম ভাবে ওরা তো বুঝায় ওদের কিতাবে লেখা আছে কোরআনই তো আল্লাহ তালা বলেছেন তোমার রবের এবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একই না আসে তাহলে একই মানে বিশ্বাস মানে চূড়ান্ত মাত্রা এটা গেলে এবাদত লাগে না তো পাবলিকরা মনে করে ঠিকই তো অত কোরআন এলেন নাই ঠিকই তো কোরআনে আছে তখন তারা ওদের মরিদ হয়ে যায় শয়তানকে একবার কেউ জিজ্ঞেস করে শয়তান একটা লোক অশিক্ষিত সারাদিন সারা জীবন অন্যায় করেছে তবা করে মসজিদে গেল এখন সে চূড়ান্ত সিদ্ধান্ত যে আল্লাহ হয়ে যাবে তুমি তাকে কেমনি গুমরা করো এটা খুব সহজ তার কাছে আসতে যাই গিয়ে বলি দেখো সারা জীবন তুমি অন্যায় করেছো পাপ করেছো গুণা করেছো এইভাবে তুমি একা একা আল্লাহকে ডাকলে পাইবে না একজন পীর ধরো পরে একজন পীর ধরাইয়া দেয় এরপরে আমার যে কাজ সেগুলো পীর সাবি করায় পীর সাহেব তাকে তিস্তিয়া সাবেরিয়া নকশাবন্দের মদত দিয়া যত তরিকা আছে সব সবক দেয় এরপরে কিছু অজিফা বসাই রাখে তাহিদের সবক নাই শেরিক বেদাতের বিরুদ্ধে সবক নাই বা তাকে কোরআন থেকে সরিয়ে দিল হাদিস থেকে সরিয়ে দিল পীর সাহেব আর বাকি কাজগুলো আঞ্জাম নিজে দিতে থাকেন শয়তান তাদেরকে সাজাই দিল যে এই যে চূড়ান্ত মাকামে গেলে এবাদত লাগে না কোরআনের আয়াত সমস্ত কিতাব আছে আছে পরিষ্কার লেখা আছে এখানে মাউত মানে, মানে মাউত মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করো এইভাবে আল্লাহ সুবাহান মোমিনদের সেবাদ বলেছেন আল্লাহ এবাদত করবে তারা কাজী নামাজ কায়েম করবে নামাজ আদায় করবে আল্লাহামিদুন হামিদুন তারা আল্লাহর হাম করবে প্রশংসা করবে তারা সাঁতার কাটবে সাঁতার কাটা কি সিয়াহা তারা ভ্রমণ করবে তার মানে জেহাদ করবে আর করবে করবে মারুফ তারা আদেশ করবে অন্যায় কাজ থেকে নিষেধ করবে আলী আল্লাহর হদুদ আল্লাহর দণ্ডবিধি আল্লাহর আইনগুলো তারা হেফাজত করবে আল্লাহর আইন আছে যেগুলো কোরআনে আছে স্পষ্ট আল্লাহর আইন তারা হেফাজত করবে মোমিনদের সিফা আল্লাহর আইন মদ হালাল না হারাম কোরআনে পরিষ্কার বলা আছে ইন্নামাল খমরু আল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসু মিন আমালি শাইতান ফাজতানিবু মদ জুয়া মূর্তি এবং বিশেষ প্রকারের লটারি এগুলো সব শয়তানের কাজ হু তোমরা থেকে পরহেজ করো হুকুমটা কার আল্লাহর হুদুদ এমনি হয় জিনা হালাল না হারাম লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা এবারে সরকার লাইসেন্স দিলে হালাল না হারাম লাইসেন্স দিলেও হারাম সুদ হারাল না হারাম যদি এখন সরকার বলে ব্যাংক সুদ ছাড়া চলবে না তাহলে হালাল হয়ে যায় মমিনদের সিফাত হচ্ছে আল্লাহর হদুদকে তারা হেফাজত করবে এই মন কারাত গুলো চলে এগুলোর বিরুদ্ধে কাজ করতে হবে কোরআনে আরো বলা হয়েছে মমিনদের সিফাত না যখন রাষ্ট্র ক্ষমতা আসবে মমিনদের তখন তারা এই কাজ করবে মমিনরা যদি খেলাফত অবস্থায় চলে আসে মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা হাতে তারা এই কাজ করবে কোরআনে বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর এই কাজগুলো করতে হবে আমি আজকে আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সূচনা থেকে হক এবং বাতিলের সংঘাত লাগিয়েছেন এর মাধ্যমে পরীক্ষা হবে কে হকের পক্ষে কে বিপক্ষে এমনকি কোরআনুল করিমে স্পষ্ট করে দিয়েছেন আম্মা আম হাসিব তুম তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি প্রবেশ করবে তোমাদের মধ্যে কারা জিহাদ করলো তারা করলো না এটা পরীক্ষা করবেন না এখানে তো স্পষ্ট বিষয় এমনকি এখানে বলা হয় না কে নামাজ পড়লো কে নামাজ পড়লো না এটা পরীক্ষা না করে তোমাদের জানা দিবে তোমাদের মধ্যে কে জাকাত দিল কে দিল না এরকম বলা হয় নাই কে রোজা রাখলো কে রাখ তা বলা হয় নাই বলা হচ্ছে কি আম হাসির তুমান তাদুল জান্না তোমরা কি মনে করেছ জান্নাতে প্রবেশ করবে তোমাদের মধ্যে কারা জেহাদ করলো যারা জেহাদ করলো তা পৃথক না করা পর্যন্ত এমনি বেহতে ঢুকে যাইবা হাদিস শরীফের আবুদের হাদিস মুসলিমের হাদিস পরিষ্কার বলা আছে মান মাতা যে মরল অলামি আফজু আলামি হাদিস বিন আফসাহু অথচ সে কখনো যুদ্ধ করে নাই হকের পক্ষে অন্যায় বিরুদ্ধে যুদ্ধ করে নাই আলামি আফজু আলামি হাদ্দিস বা যুদ্ধ করার সুযোগ আসে নাই কিন্তু মনে মনে তার পরিকল্পনা ছিল না মনে মনে আশা পোষণ করে নাই মা তালা সোবাতিন মিনান নেফাক সে মুনাফিকের একটা অংশ নিয়ে মৃত্যুবরণ করল এই জন্য আমাদের মনে রাখতে হবে আমাদের সমাজ এমন কারাতগুলোর বিরুদ্ধে আমি বলছিলাম গত জুমাতে আগের জুমাতে আমরা হক এবং বাতিলের লড়াই এটা নিয়ে আলোচনা করেছি এই জন্য আজকে বললাম যে হক এবং বাতিলের লড়াইতে যুবকদের অংশগ্রহণ করতে যুবকদের আলোচনা ছিল শুরুতে আমরা আলোচনা করেছি যে আসহাবে কাহাব ছিল যুবক ইব্রাহিম আলাহিসাম ছিলেন যুবক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মক্কার যারা সাহায্যকে তারা ছিল যুবক এই জন্য যুবকদেরকে আসতে হবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে বাধা আসবে সে বাধার মোকাবেলা করতে হবে জেনে রাখবে আল্লাহ রাবুল আলমী রসুল সাল্লাহাম সম্পর্কে বলেছেন আমি আপনার আলোচনাকে সর্বোচ্চ স্থান দিয়েছি কেয়ামত পর্যন্ত আপনার আলোচনা থাকবে কাফেররা বলতে ইন্না শাহ নিয়ে কাহুয়াল আবতার হ্যাঁ সে তো নির্বংশ তার আলোচনা করা কেউ থাকবে না আল্লাহ তালা বললেন যে না নবী ইন্না শাহ নিয়ে কাহুল আবতার আল্লাহ তারা বলে এটা ওরা বলতো যে মোহাম্মদ সাল্লাহাম আবতার ল্যাব কাটা ল্যাব কাটা মানে তার ল্যাব কাটা মানে বংশ নির্বংশ এটা বুঝতো ওরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবতার বলতো নির্বংশ বলতো আল্লাহ তালা তার উত্তর দিলেন ইন্না আতাইনা কাল কৌসার আবতার নিশ্চয় আপনার শত্রু যারা তারাই বরং নির্বংশ আজ পর্যন্ত আবু জাহের নামে কেউ নাম রাখে আবুল আহাবের নামে নির্বংশরা এদের নাম দেওয়ার কেউ নেই এই জন্য মনে রাখতে ও আলাম আমি যুবক ভাইদেরকে বলছি ও আলাম জেনে রাখো যারা হকের কাজ তাদের বলছি জেনে রাখো নিশ্চিত হও হকের সাহায্য আল্লাহ তালা করবেন বাতিলকে আল্লাহ তালা নিশ্চয় আবুদ করবেন হকের দ্বারা কাজ করবে তারা ওয়ারাফানা এলাকা বিক্রট এর অংশ পাবে আর যারা বাতিলের পক্ষ থাকবে তারা ইন্না শাহানিয়া আফতারের অংশ পাবে আল্লাহ সুবাহান হুয়া তারা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমার তারা তৌফিক দান করুন